বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা অন্যায় বিচার রুখে দাঁড়াতে অন্যায় বিচার রুখে দাঁড়াতে ছোড়ে দেব জিহাদের সবুজ এক ঢিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা অন্যায় বিচার রুখে দাঁড়াতে অন্যায় বিচার রুখে দাঁড়াতে ছোড়ে দেব জিহাদের সবুজাকে ঢিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল আমরা আবাবিল আবাবিল আমাদের পথ হলো কোরআনের পথ মানব না কোন কথা কোন মতামত আমাদের পথ হলো কোরআনের পথ মানব না কোন কথা কোন মতামত থাকে যদি শত বাধা শত হুঙ্কার দুপায়ে তা দলে যাব আছে কে আবার থাকে যদি শত বাধা শত হুঙ্কার দুপায়ে তা দলে যাব আছে আবার আমাদের পথ হলো কোরআনের পথ মানব না কোন কথা কোন মতামত থাকে যদি শত বাধা শত হুঙ্কার দলে যাব আছে কে আবার অন্যায় অবিচার রুখে দাঁড়াতে অন্যায় অবিচার রুখে দাঁড়াতে ছোড়ে দেব জিহাদের সবুজ একে আবাবিল আমরা আবাবিল আমরা আবাবিল আবাবি আমরা আবাবিল আমাদের সাথী হলো সাহাবা জীবন জিহাদের মাঠে লড়ে যাব আমরণ আমাদের সাথী হলো সাহাবা জীবন জিহাদের মাঠে লড়ে যাব আমরণ আল্লাহর রাহে আছে জীবনের দাম বেড়ে যাবে ঝরে যদি রক্তের ঘাম আল্লাহর রাহে আছে জীবনের দাম বেড়ে যাবে ঝরে যদি রক্তের ঘাম আমাদের সাথী হলো সাহাবা জীবন জিহাদের মাঠে লড়ে যাব আমরণ আল্লাহর রাহে আছে জীবনের দাম বেড়ে যাবে ঝরে অন্যায় অবিচার রুখে দাঁড়াতে অন্যায় অবিচার রুখে দাঁড়াতে ছোড়ে দেব জিহাদের সবুজ এক ঢিল আমরা আমরা আমরা সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা সত্যের বাণী নিয়ে এসেছি মোরা আলোকিত করে দিতে আধারে ধরা অন্যায় অবিচার রুখে দাঁড়াতে অন্যায় অবিচার রুখে দাঁড়াতে ছুড়ে দেব জিহাদের সবুজ এক ঢিল আমরা আবাবি আবাবি আমরা আবাবি আবাবি আমরা আবাবিল আবাবি আমরা আবাবিল আবাবি